بسم الله الرحمن الرحيم أتى أمر الله فلا تستعجلوه فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون বিসমিল্লাহির রহমান রহিম এসে গেছে আল্লাহর ফয়সালা এখন আর একে ত্বরান্বিত করতে বলো না পবিত্র তিনি এবং এরা যে শিরিক করছে তার ঊর্ধ্বে তিনি অবস্থান করেন তিনি এ রুহকে তার নির্দেশ অনুসারে ফেরেস্তাদের মাধ্যমে তার বান্দাদের মধ্য থেকে যার উপর চান নাসিল করেন জানিয়ে দাও আমি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই কাজেই তোমরা আমাকেই ভয় করো তিনি আকাশ ও পৃথিবীকে সত্য সহকারে সৃষ্টি করেছেন এরা যে শিরিক করছে তার অবস্থান তার অনেক ঊর্ধ্বে خلق الإنسان من نطفة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 الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين তোমাদের আরোহণ করার এবং তোমাদের জীবনে শোভা সৌন্দর্য সৃষ্টির জন্যে তিনি ঘোড়া খচ্চর ও গাঁথা সৃষ্টি করেছেন তিনি তোমাদের উপকারার্থে আরো অনেক জিনিস সৃষ্টি করেছেন যেগুলো তোমরা জানোই না আর যেখানে বাঁকা পথ রয়েছে সেখানে সোজা পথ দেখাবার দায়িত্ব আল্লাহর উপরে বর্তেছে তিনি চাইলে তোমাদের সবাইকে সত্য সোজা পথে পরিচালিত করতেন هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون তিনি আকাশ থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন যা পান করে তোমরা নিজেরাও পরিতৃপ্ত হও এবং যার সাহায্যে তোমাদের পশুদের জন্য খাদ্য উৎপন্ন হয় এ পানির সাহায্যে তিনি শস্য উৎপন্ন করেন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 فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون وعلامات وبالنجم هم يهتدون তিনি তোমাদের জন্য সাগরকে করায়ত্ত করে রেখেছেন যাতে তোমরা তা থেকে তরতাজা গোস্ত নিয়ে খাও এবং তা থেকে এমন সব সৌন্দর্য সামগ্রী আহরণ করো যা তোমরা অঙ্গের ভূষণ রূপে পরিধান করে থাকো তোমরা দেখছ সমুদ্রের বুক চিরে নৌযান চলাচল করে এসব এজন্যে যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তার প্রতি কৃতজ্ঞ থাকো তিনি পৃথিবীতে পাহাড় সমূহ গেঁড়ে দিয়েছেন যাতে পৃথিবী তোমাদের নিয়ে হেলে না পড়ে তিনি নদী প্রবাহিত করেছেন এবং প্রাকৃতিক পথ নির্মাণ করেছেন যাতে তোমরা গন্তব্যে পৌঁছতে পারো তিনি ভূপৃষ্ঠে পথ নির্দেশক চিহ্নসমূহ রেখে দিয়েছেন এবং তারকার সাহায্যেও মানুষ পথ নির্দেশ পায় أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم والله يعلم ما تسرون وما تعلنون والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون أموات غير أحياء وما يشعرون أيان يبعثون তাহলে ভেবে দেখো তো যিনি সৃষ্টি করেন এবং যে কিছুই সৃষ্টি করে না তার উভয় কি সমান তোমরা কি সজাগ হবে না যদি তোমরা আল্লাহর নিয়ামত সমূহ গুনতে চাও তাহলে গুনতে পারবে না আসলে তিনি বড়ই ক্ষমাশীল করুণাময় অথচ তিনি তোমাদের প্রকাশ্য জানেন এবং গোপনও জানেন আর আল্লাহকে বাদ দিয়ে অন্য যেসব সত্তাকে তোমরা ডাকো তারা কোনো একটি জিনিসেরও স্রষ্টা নয় বরং তারা নিজেরাই সৃষ্টি তারা মৃত জীবিত নয় এবং তারা কিছুই জানে না তাদেরকে কবে পুনরায় জীবিত করে উঠানো হবে إلهكم إله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 এই জন্যে বলছে যে কিয়ামতের দিন তারা নিজেদের বোঝা পুরোপুরি উঠাবে আবার সাথে সাথে তাদের বোঝাও কিছু উঠাবে যাদেরকে তারা অজ্ঞতার কারণে পথভ্রষ্ট করছে দেখো কেমন কঠিন দায়িত্ব যা তারা নিজেদের মাথায় নিয়ে নিচ্ছে قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشركون شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين তাদের আগেও বহু লোক সত্যকে খাটো করে দেখাবার জন্যে এমনি ধরনের চক্রান্ত করেছিল তবে দেখে নাও আল্লাহ তাদের চক্রান্তি ইমারত সমলুৎপাটিত করেছেন এবং তার ছাদ ওপর থেকে তাদের মাথার উপর ধসে পড়েছে এবং এমন দিক থেকে তাদের উপর আজাব এসেছে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 জুলুম ছিল না বরং তাদের নিজেদেরই জুলুম ছিল যা তারা নিজেরাই নিজেদের উপর করেছিল তাদের কৃতকর্মের অনুষ্ঠকারিতা শেষ পর্যন্ত তাদের উপরে আপতিত হয়েছে এবং যেসব জিনিসকে তারা ঠাট্টা করত সেগুলি তাদের উপর চেপে বসেছে وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا ولا ولا حرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين এ মুশরিকরা বলে আল্লাহ চাইলে তার ছাড়া আর কার ইবাদত আমরা করতাম না আমাদের বাপ দাদারাও করত না এবং তার হুকুম ছাড়া কোনো জিনিসকেও হারাম গণ্য করত না এদের আগের লোকেরাও এমনি ধরনের বাহানাবাজি চালিয়ে গেছে তাহলে কি রসুলদের ওপর সুস্পষ্ট বাণী পৌঁছে দেয়া ছাড়া আর কোনো দায়িত্ব আছে প্রত্যেক জাতির মধ্যে আমি একজন রসুল পাঠিয়েছি এবং তার মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি যে আল্লাহর বন্দিগি করো এবং তাগুতের বন্দিগি পরিহার করো তারপর তাদের মধ্য থেকে কাউকে আল্লাহ সঠিক পথের সন্ধান দিয়েছেন এবং কারোর উপর পথভ্রষ্টতা চেপে বসেছে তারপর পৃথিবীর বুকে একটু ঘোরাফেরা করে দেখে নাও যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে إن تحرص على هداهم فإن الله لا يهدي من يضل وما لهم وما لهم من ناصرين وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يموت بلا وعدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون ليبين لهم الذي يختلفون فيه وليعلم الذين كفروا أنهم كاذبين إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون হে মোহাম্মদ তুমি এদেরকে সঠিক পথের সন্ধান দেবার জন্যে যতই আগ্রহী হও না কেন আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করেন তাকে আর সঠিক পথে পরিচালিত করেন না আর এ ধরনের লোকদের সাহায্য কেউ করতে পারে না এরা আল্লাহর নামে শক্ত কসম খেয়ে বলে আল্লাহ কোনো মৃতকে পুনর্বার জীবিত করে উঠাবেন না কেন উঠাবেন না এ তো একটি ওয়াদা যেটি পুরা করা তিনি নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন কিন্তু অধিকাংশ লোক জানে না আর এটি হওয়া এই জন্যে প্রয়োজন যে এরা যে সত্যটি সম্পর্কে মতবিরোধ করছে আল্লাহ সেটি এদের সামনে উন্মুক্ত করে দেবেন এবং সত্য অস্বীকারীরা জানতে পারবে যে তারাই ছিল মিথ্যাবাদী এর সম্ভাবনার ব্যাপারে বলা যায় কোনো জিনিসকে অস্থিতিশীল করার জন্যে এর চেয়ে বেশি কিছু করতে হয় না যে তাকে হুকুম দেই হয়ে যাও এবং তা হয়ে যায় والذين هاجروا في الله من بعد ما ظلموا لنوفئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون الذين صبروا على ربهم يتوكلون وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون যারা জুলুম সহ্য করার পর আল্লাহর খাতির হিজরত করে গেছে তাদেরকে আমি দুনিয়াতে ভালো আবাস দেব এবং আখিরাতে পুরস্কার তো অনেক বড় হায় যে মুসলিমরা সাবর করেছে এবং যারা নিজেদের রবের উপর ভরসা করে কাজ করছে তারা যদি জানত কেমন চমৎকার পরিণাম তাদের জন্য অপেক্ষা করছে হে মুহাম্মদ তোমার আগে আমি যখনই রসুল পাঠিয়েছি মানুষই পাঠিয়েছি যাদের কাছে আমি নিজের ওহি প্রেরণ করতাম যদি তোমরা নিজেরা না জেনে থাকো তাহলে বাণীওয়ালাদেরকে জিজ্ঞেস করো بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ما نزل إليهم ولعلهم يتفكرون أفأمن الذين مكروا السيئات أن يخسف الله أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون আগের রসুলদেরকেও আমি উজ্জ্বল নিদর্শন ও কিতাব দিয়ে পাঠিয়েছিলাম এবং এখন এ বাণী তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি লোকদের সামনে সেই শিক্ষার ব্যাখ্যা বিশ্লেষণ করে যেতে থাকো যা তাদের জন্য অবতীর্ণ করা হয়েছে এবং যাতে লোকেরা নিজেরাও চিন্তা ভাবনা করে তারপর যারা নবীর দাওয়াতে বিরোধিতায় নিকৃষ্টতম চক্রান্ত করছে তারা কি এ ব্যাপারে একেবারে নির্ভয় হয়ে গেছে যে আল্লাহ তাদেরকে ভূগর্ভে প্রথিত করে দেবেন না অথবা এমন দিক থেকে তাদের উপর আজাব আসবে না যে দিক থেকে তার আশা ধারণা কল্পনাও তারা করেনি أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل والشمائل سجدا لله وهم داخرون অথবা আচমকা চলাফেরার মধ্যে তাদেরকে পাকড়াও করবেন না কিংবা এমন অবস্থায় তাদেরকে পাকড়াও করবেন না যখন তারা নিজেরাই আগামী বিপদের জন্য উৎকণ্ঠায় দিন কাটাবে এবং তার হাত থেকে বাঁচার চিন্তায় সতর্ক হবে তিনি যাই কিছু করতে চান তারা তাকে নিষ্ক্রিয় করার ক্ষমতা রাখে না আসল ব্যাপার হচ্ছে তোমাদের রব বড়ই কোমল হৃদয় ও করুণাময় ولله يسجد ما في السماوات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 إذا مسكم الضر فإليه تجأرون আল্লাহর ফরমান হল দুই ইলাহ গ্রহণ করো না ইলাহ তো মাত্র একজন কাজে তোমরা আমাকেই ভয় করো সব কিছুই তারই যা আকাশে আছে এবং যা আছে পৃথিবীতে এবং নিরবিচ্ছিন্নভাবে একমাত্র তারই দিন সমগ্র বিশ্ব জাহানে চলছে এরপর কি তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ভয় করবে তোমরা যে নিয়ামতি লাভ করেছ তা তো আল্লাহরই পক্ষ থেকে তারপর যখন তোমরা কোনো কঠিন সময়ের মুখোমুখি হও তখন তোমরা নিজেরাই নিজেদের ফরিয়াদ নিয়ে তাঁরই দিকে দৌড়াতে থাকো ثم إذا كشف الضر عنكم ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم ۖ تالله لتسألن عما كنتم تفترون কিন্তু যখন আল্লাহ সেই সময়কে হটিয়ে দেন তখন সহসাই তোমাদের একটি দল নিজেদের রবের সাথে অন্যকে এ অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে শরিক করতে থাকে যাতে আল্লাহর অনুগ্রহ অস্বীকার করা যায় বেশ ভোগ করে নাও শীঘ্রই তোমরা জানতে পারবে এরা যাদের প্রকৃত অবস্থা সম্পর্কে কিছুই জানে না আমার দেয়া রিজিক থেকে তাদের অংশ নির্ধারণ করে আল্লাহর কসম অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে কেমন করে তোমরা মিথ্যা রচনা করেছিলে ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم এরা আল্লাহর জন্য নির্ধারণ করে কন্যা সন্তান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 মাছির ভেতর থেকে একটি বিচিত্র রঙের শরবত বের হয় যার মধ্যে রয়েছে নিরাময় মানুষের জন্যে অবশ্যই এর মধ্যে একটি নিশানি রয়েছে তাদের জন্যে যারা চিন্তা ভাবনা করে আর দেখো আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন তারপরে তিনি তোমাদের মৃত্যু দান করেন আবার তোমাদের কাউকে নিকৃষ্টতম বয়সে পৌঁছে দেয়া হয় যখন সবকিছু জানার পরেও যেন কিছুই জানে না প্রকৃত সত্য হচ্ছে আল্লাহ জ্ঞানী ও পরিপূর্ণ এবং ক্ষমতায়ও والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء أفبنعمة الله يجحدون আর দেখো আল্লাহ তোমাদের একজনকে আরেকজনের ওপর রিজিকের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দান করেছেন তারপর যাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে তারা এমন নয় যে নিজেদের রিজিক নিজেদের গোলামদের দিকে ফিরিয়ে দিয়ে থাকে যাতে উভয়ে এ রিজিকে সমান অংশীদার হয়ে যায় তাহলে কেরা শুধু আল্লাহরই অনুগ্রহ মেনে নিতে অস্বীকার করে والله جعل لكم من أنفسكم أزواجا والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة بنين وحفدة ورزقكم من الطيبات من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون আর আল্লাহ তোমাদের জন্য তোমাদের সমজাতীয় স্ত্রীদের সৃষ্টি করেছেন তিনি স্ত্রীদের থেকে তোমাদের পুত্র পোত্রাদি দান করেছেন এবং ভালো ভালো জিনিস তোমাদের খেতে দিয়েছেন তারপর কি এরা বাতিলকে মেনে নেয় এবং আল্লাহর নিয়ামত অস্বীকার করে আর তারা কি আল্লাহকে বাদ দিয়ে এমন সব সত্তার পূজা করে যাদের না আকাশ থেকে তাদের কিছু রিজিক দেবার ক্ষমতা অধিকার আছে না পৃথিবী থেকে কাজী আল্লাহর জন্যে সদৃশ্য তৈরি করো না আল্লাহ জানেন তোমরা জানো না ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون وضرب الله مثلا رجلين أحدهما أبكم لا يقدر على شيء وهو كل على مولاه لا يقدر على شيء وهو كل على مولاه أينما يوجهه لا يأتي بخير هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم الله একটি উপমা দিচ্ছেন একজন হচ্ছে গোলাম যে অন্যের অধিকারভুক্ত এবং নিজেও কোনো ক্ষমতা রাখে না দ্বিতীয়জন এমন এক ব্যক্তি যাকে আমি নিজের পক্ষ থেকে ভালো রিজিক দান করেছি এবং সে তা থেকে প্রকাশ্যে ও গোপনে খুব খরচ করে বলো এরা দুজন কি সমান আলহামদুলিল্লাহ কিন্তু অধিকাংশ লোক এ সোজা কথাটি জানে না আল্লাহ আরও একটি উপমা দিচ্ছেন দুজন লোক একজন বথির বোবা কোনো কাজ করতে পারে না নিজের প্রভুর ঘাড়ে বোঝা হয়ে চেপে আছে যেদিকেই তাকে পাঠায় কোনো ভালো কাজ তার দ্বারা হয়ে ওঠে না দ্বিতীয়জন ইনসাফের হুকুম দেয় এবং নিজের সত্য সঠিক পথে প্রতিষ্ঠিত আছে বলো এরা দুজন কি সমান ولله غيب السماوات والأرض وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير আর আকাশ ও পৃথিবীর যাবতীয় গোপন সত্যের জ্ঞান একমাত্র আল্লাহরই আছে এবং কিয়ামত সংগঠিত হবার ব্যাপারটি মোটেই দেরি হবে না চোখের পলকেই ঘটে যাবে বরং তার চেয়েও কম সময়ে আসলে আল্লাহ সবকিছুই করতে পারেন والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون ألم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে তোমাদের বের করেছেন এমন অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না তিনি তোমাদের কান দিয়েছেন চোখ দিয়েছেন চিন্তা ভাবনা করার মতো হৃদয় দিয়েছেন যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এরা কি কখনো পাখিদের দেখেনি আকাশ নিঃসীমে কিভাবে তারা নিয়ন্ত্রিত রয়েছে আল্লাহ ছাড়া কে তাদেরকে ধরে রেখেছে এর মধ্যে বহু নিদর্শন রয়েছে যারা ইমান আনে তাদের জন্যে والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين আল্লাহ তোমাদের জন্য তোমাদের ঘরগুলোকে বানিয়েছেন শান্তির আবাস তিনি পশুদের চামড়া থেকে তোমাদের জন্য এমন সব ঘর তৈরি করে দিয়েছেন যেগুলোকে তোমরা সফর ও স্বগৃহে অবস্থান উভয় অবস্থায় সহজে বহন করতে পারো তিনি পশুদের পশম লোম ও চুল থেকে তোমাদের জন্য পরিধেয় ও ব্যবহার সামগ্রী সমূহ সৃষ্টি করেছেন যা জীবনে নির্ধারিত সময় পর্যন্ত তোমাদের কাজে লাগবে والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون তিনি নিজে সৃষ্ট বহু জিনিস থেকে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন পাহাড়ে তোমাদের জন্য আশ্রয় তৈরি করেছেন এবং তোমাদের এমন পোশাক দিয়েছেন যা তোমাদের গরম থেকে বাঁচায় আবার এমন কিছু অন্যান্য পোশাক তোমাদের দিয়েছেন যা পারস্পরিক যুদ্ধে তোমাদের হেফাজত করে এভাবে তিনি তোমাদের প্রতি তার নিয়ামত সমূহ সম্পূর্ণ করেন হয়তো তোমরা অনুগত হবে فإن تولوا فإنما عليك البلاغ المبين يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون এখন যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে হে মুহাম্মদ পরিষ্কারভাবে সত্যের পয়গাম পৌঁছে দেয়া ছাড়া তোমার আর কোনো দায়িত্ব নেই এরা আল্লাহর অনুগ্রহ জানে কিন্তু সেগুলো অস্বীকার করে আর এদের মধ্যে বেশিরভাগ লোক এমন যারা সত্যকে মেনে নিতে প্রস্তুত নয় ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون وإذا رأى الذين ظلموا العذاب فلا يخفف عنهم ولا هم ينظرون وإذا رأى الذين أشركوا شركاءهم قالوا ربنا قالوا ربنا هؤلاء شركاؤنا الذين كنا ندعو من دونك فألقوا إليهم القول إنكم لكاذبون وألقوا إلى الله يومئذ السلام وضل عنهم ما كانوا يفترون সেদিন কি ঘটবে সে ব্যাপারে এদের কি কিছু মাত্র হুশু আছে যেদিন আমি উম্মতের মধ্য থেকে একজন করে সাক্ষী দাঁড় করাবো তারপর কাফেরদের যুক্তি প্রমাণ ও সাফাই পেশ করার সুযোগ দেয়া হবে না আর তাদের কাছে তাওবা ইস্তিফারের দাবি জানানো হবে না জালেমরা যখন একবার আজাব দেখে নেবে তখন তাদের আজাব আর হালকা করা হবে না এবং তাদেরকে এক মুহূর্তের জন্য বিরামও দেয়া হবে না আর দুনিয়ায় যারা শিরিক করেছিল তারা যখন নিজেদের তৈরি করা শরিকদেরকে দেখবে তখন বলবে হে আমাদের রব এরাই হচ্ছে আমাদের তৈরি করা শরিক যাদেরকে আমরা তোমাকে বাদ দিয়ে ডাকতাম এ কথায় তাদের ওই মাবুদরা তাদের পরিষ্কার জবাব দিয়ে বলবে তোমরা মিথ্যুক সে সময় এরা সবাই আল্লাহর সামনে ঝুঁকে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 দেবেন ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من يشاء ولا تسألن عما كنتم تعملون ولا تتخذوا أيمانكم دخلا بينكم ولا تتخذوا أيمانكم دخلا بينكم فتزل قدم بعد ثبوتها وتذوقوا السوء بما صددتم عن سبيل الله ولكم عذاب عظيم যদি তোমাদের মধ্যে কোনো মতবিরোধ না হোক এটাই আল্লাহর ইচ্ছা হতো তাহলে তিনি তোমাদের সবাইকে একই উম্মতে পরিণত করতেন কিন্তু তিনি যাকে চান গোমরাহির মধ্যে ঠেলে দেন এবং যাকে চান সরল সঠিক পথ দেখান আর অবশ্যই তোমাদের কার্যকলাপ সম্পর্কে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে আর হে মুসলমানরা তোমরা নিজেদের কসম সমূহকে পরস্পরকে ধোকা দেবার মাধ্যমে পরিণত করো না কোন পদক্ষেপ একবার দৃঢ় হওয়ার পর আবার যেন পিছলে না যায় এবং তোমরা লোকদেরকে আল্লাহর পথ থেকে নিবৃত করেছ এই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 আমি জানি এরা তোমার সম্পর্কে বলে এ ব্যক্তিকে একজন লোক শিক্ষা দেয় অথচ এরা যে ব্যক্তির দিকে ইঙ্গিত করে তার ভাষা তো আরবি নয় আর এটি হচ্ছে পরিষ্কার আরবি ভাষা আসলে যারা আল্লাহর আয়াতসমূহ মানে না আল্লাহ কখনো তাদেরকে সঠিক সিদ্ধান্তে পৌঁছার সুযোগ দেন না এবং এ ধরনের লোকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আসাব নবী মিথ্যা কথা তৈরি করে না বরং মিথ্যা তারাই তৈরি করছে যারা আল্লাহ নিদর্শনসমূহ মানে না তারাই আসলে মিথ্যেবাদী من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم যে ব্যক্তি ইমান আনার পর কুফরি করে তাকে যদি বাধ্য করা হয় এবং তার অন্তর ইমানের উপর নিশ্চিন্ত থাকে তাহলে তো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 তোমাদের কণ্ঠ ভুয়া হুকুম জারি করে বলতে থাকে এটি হালাল এবং ওটি হারাম এভাবে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তারা কখনই সফল কাম হবে না দুনিয়ার সুখ সম্ভোগ মাত্র কয়েকদিনের এবং পরিশেষে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি وعلى الذين هادوا حرمنا ما قصصنا عليك من قبل وعلى الذين هادوا حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون ثم إن ربك للذين عملوا السوء بجهاله للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم ইতিপূর্বে আমি তোমাকে যেসব জিনিসের কথা বলেছি সেগুলো আমি বিশেষ করে ইহুদিদের জন্য হারাম করেছিলাম আর এটা তাদের প্রতি আমার জুলুম ছিল না বরং তাদের নিজেদেরই জুলুম ছিল যা তারা নিজেদের উপর করছিল তবে যারা অজ্ঞতার কারণে খারাপ কাজ করেছে এবং তারপর তওবা করে নিজেদের কাজের সংশোধন করে নিয়েছে নিশ্চিতভাবে তোমার রব তওবা ও সংশোধনের পর তাদের জন্য ক্ষমাশীল ও করুণাময় إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين প্রকৃতপক্ষে ইব্রাহিম নিজেই ছিল একটি পরিপূর্ণ মত আল্লাহর হুকুমের অনুগত এবং একনিষ্ঠ সে কখনো মুশরিক ছিল না شاكرا لأنعمه اجتباه وهداه اجتباه وهداه إلى صراط مستقيم وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين সে ছিল আল্লাহর নিয়ামতের শুকরকারী আল্লাহ তাকে বাছাই করে নেন এবং সরল সঠিক পথ দেখান দুনিয়ায় তাকে কল্যাণ দান করেন এবং আখেরাতে নিশ্চিতভাবেই সে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفاً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 প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা এবং সৎ উপদেশ সহকারে তোমার রবের পথের দিকে দাওয়াত দাও এবং লোকদের সাথে বিতর্ক করো সর্বোত্তম পদ্ধতিতে তোমার রবি বেশি ভালো জানেন কে তার পথচ্যুত হয়ে আছে এবং কে আছে সঠিক পথে وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا আর যদি তোমরা প্রতিশোধ নাও তাহলে ঠিক ততটুকু নাও যতটুকু তোমাদের উপর বাড়াবাড়ি করা হয়েছে কিন্তু যদি তোমরা সবর করো তাহলে নিশ্চিতভাবে এটা সবরকারীদের পক্ষে উত্তম হে মোহাম্মদ সবর অবলম্বন করো আর তোমার সবর আল্লাহরের সুযোগ দানের ফল মাত্র এদের কার্যকলাপে দুঃখ করো না এবং এদের চক্রান্তের কারণে মনক্ষুণ্ণ হইও না আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকে অবলম্বন করে এবং যারা সৎকর্মপরায়ণ আমান্ত বিল্লাহ